บุ๊กทูสามสิบหกชดทริชชดทริชการขนส่งมวลชนส র ক াรি পরিবহন স র าร র ি পরিবহন ป้ายรถโดยสารอยู่ที่ไหนคะบัสกุ থ াยทามี บัสโกไทท่าเมรถเมคันไหนไปกลางเมืองคะซิตี้เซ็นเตอร์เอคุณบัสจ่ายซิตี้เซ็นเตอร์เอคุณบัสจ่ายดิฉันต้องไปสายไหนคะอามีคุณบัสเซ่จอดบอามีคุณบัสเซ่จอดบดิฉันต้องต่อรถไหมคะอามาคิกิ বাস বদল করতে হবে আমাকে কি বাস বদল করতে হবে ดิฉันต้องต่อรถที่ไหนคะ আমাকে কোথায় বাস বদল করতে হবে আমাকে কোথায় বাস বদল করতে হবে ตั๋วรถราคาเท่าไหร่คะ একটা টিকিটের দাম কত একটা টিকিটের দাম কত กี่ป้ายก่อนจะถึงกลางเมืองคะ সিটি সেন্টার পর্যন্ত বাস কতবার থামে সিটি সেন্টার পর্যন্ত বাস কতবার থামে คุณต้องลงรถที่นี่ค่ะ আপনাকে এখানে নামতে হবে আপনাকে এখানে নামতে হবে คุณต้องลงข้างหลังค่ะ আপনাকে পিছন দিক দিয়ে নামতে হবে আপনাকে পেছন দিক দিয়ে নামতে হবে ফাই ত খা পরবর্তী ট্রেন পাঁচ মিনিটের মধ্যে আসবে পরবর্তী ট্রেন পাঁচ মিনিটের মধ্যে আসবে ত খা পরবর্তী ট্রাম দশ মিনিটের মধ্যে আসবে পরবর্তী ট্রাম দশ মিনিটের মধ্যে আসবে อีกสิบห้านาทีรถเมล์คันต่อไปจะมาค่ะ পরবর্তী বাস পনেরো মিনিটের মধ্যে আসবে পরবর্তী বাস পনেরো মিনিটের মধ্যে আসবে শেষ ট্রেন কখন আছে শেষ ট্রেন ก็คนอาเชรถรางเที่ยวสุดท้ายเมื่อไหร่คะเชสตรัมก็คนอาเชเชสตรัมก็คนอาเชรถเมล์เที่ยวสุดท้ายเมื่อไหร่คะเชสบัสก็คนอาเชเชสบัสก็คนอาเชคุณมีตั๋วรถไหมคะ আপনার কাছে টিকিট আছে কি আপনার কাছে টিকিট আছে কি ตั๋วรถหรือ ไม่มี ดิฉัน ไม่มีตั๋วรถค่ะ টিকিট না আমার কাছে নেই টিকিট না আমার কাছে নেই খুন খা তাহলে আপনাকে জরিমানা দিতে হবে তাহলে আপনাকে জরিমানা দিতে হবে